আলাই আজ আমরা আপনাদের এই ক্যাম্পে দিনের কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আজকের এই মজলিসে দিনের কিছু জ্ঞান অর্জন করার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন আমি আজকের যে আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে কুরবানি বা কুরবানি সংক্রান্ত আজকের আলোচনা ইনশা আল্লাহ বন্ধুগণ আমাদের শুরুতে জেনে নিতে হবে যে কুরবানি কাকে বলে কুরবানি একটি শব্দ আমরা বাংলা ভাষায় বাংলা সমাজে এই কথাটি বলে থাকি যে শব্দটির আসল হচ্ছে আরবি আরবিতে কুরবান এর মানে হচ্ছে ওই পশু যাকে আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো এক জন্তুকে কুরবানের দিনগুলোতে আল্লাহকে খুশি করার জন্য জবাই করা হয় তাকে শরীয়তের পরিভাষায় কুরবানি বা কুরবান বলে শুধু একই কুরবান বলে না যে কোনো জিনিস যেটা আল্লাহর নৈকট্যের জন্য উৎসর্গ করা হয় তাকেই আরবিতে কি বলা হয় কুরবান বলা হয় তবে আমরা বলার সময় এই শব্দটা একটু ভুল বলি কারণ কুরবানি ও কুরবান এ দুটা শব্দের মানের মধ্যে একটু পার্থক্য আছে কুরবানি এই যে ইয়া একটা শব্দ যোগ করা হয়েছে নুন ইয়াজের নি এটাকে ইয়ায় মোতাকাল্লেম বলা হয় অর্থাৎ আমার কুরবানি মানে আমার নৈকট্যের জিনিস আর কুরবান মানে হলো যে কোনো নৈকট্যের জিনিস তো আল্লাহ তালার নৈকট্যের জন্য কুরবানের দিনগুলিতে অর্থাৎ দশই জিলহজ থেকে নিয়ে তেরোই জিলহিজ পর্যন্ত আল্লাহ তালাকে খুশি করার জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে মানে উট গরু ছাগল ও ভেড়ার মধ্যে যে কোনো একটি পশুকে আল্লাহ তালার কে খুশি করার উদ্দেশ্যে যে জবাই করা হয় এই কাজটাকে এই পশুটাকে কি বলে কোরবানি বলে এরকম করা একটি ইবাদত এটি কি ইবাদত আল্লাহ তালার এটি একটি উপাসনা এবং গুরুত্বপূর্ণ উপাসনা গুরুত্বপূর্ণ ইবাদত যেই ইবাদতটার সাথে ইসলামের একটি নিদর্শন জড়িত যেই ইবাদতের সাথে মানুষের খুশি জড়িত যেই ইবাদতের সাথে বছরে মুসলমানদের একটা খুশির সম্পর্ক আছে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন ফসল লেলে রব্বে কাওয়ানহার তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং নহর করো মানে কুরবানি করো তাহলে নামাজ আদায় করা একটি একটি ইবাদত আল্লাহ তালার আদেশ যেমন কুরবানি করাও হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের একটি কি আদেশ আর যেটি আল্লাহ রাবুল আলমিনের আদেশ হয় তাকেই ইবাদত বলা হয় সেটাই ইবাদতের অন্তর্ভুক্ত ওই কারণে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম তার জীবনে প্রতিটি বছর যখন এই কুরবানের সময় উপস্থিত হয়েছে তিনি কুরবানি দিয়েছেন তিনি কি দিয়েছেন কুরবানি দিয়েছেন এই কারণে কুরবানি একটি ইবাদত এই ইবাদতটা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য আল্লাহ রাবুল আলমিনকে খুশি করার জন্য করতে হবে কুরবানি ইবাদতটি কার উদ্দেশ্যে করতে হবে আল্লাহ তালার উদ্দেশ্যে করতে হবে মনে রাখবেন যে কোনো ইবাদত সেটা কুরবানি হোক না কেন সেটা নামাজ হোক না কেন সেটা রোজা ও হজ জাকাত হোক না কেন তার প্রথম উদ্দেশ্যটি হবে আল্লাহ রাবুল আলমিনকে রাজি খুশি বা আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করা যদি কোনো মানুষ ইবাদতের মাধ্যমে যে কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি না করতে চেয়ে কোনো মাখলুককে কোনো সৃষ্টিকে কোনো জীবকে খুশি করতে চায় তাহলে সেটাকে শির বলে সেটাকে কি বলে সেটাকে শেখ বলে কারণ ইবাদতটিও কাকে খুশি করার জন্য করছে আল্লাহ ছাড়া অন্যর জন্য করছে তাই শির করতে হবে কার জন্য আল্লাহর জন্য আমি কুরবানের এই সংঘাটের পর যে কথাটি আপনাদের বুঝাতে চাই যে যদি চতুষ্পদ জন্তুকে জবাই করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয় কুরবানির দিনগুলোতে তাহলে সেটি হল ইবাদত কিন্তু যদি এরকম কোন একটা পশু আল্লাহকে খুশি করার জন্য নয় বরং জিন ভূতকে খুশি করার জন্য কেউ উৎসর্গ করে তাহলে কি হবে তখন শির হবে জিন ভূতকে নয় কোনো গাছের অনিষ্ট থেকে কোন নদী নালার অনিষ্ট থেকে যদি কেউ ওখানে কুরবানি দেয় ওর ভয়ে তাহলে সেটা কি হবে শেরক হবে যদি সেটা কবরে ও মাজারে উৎসর্গ করে বাবাকে খুশি করার জন্য খাজা বাবাকে খুশি করার জন্য তাহলে কি হলো আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে এই কুরবানি হলো যে এই কুরবানিটা আল্লাহর জন্য নয় আল্লাহর ইবাদতের জন্য নয় সে কারণে সেটা কি হবে শির হবে যেই কারণে আল্লাহ রাবুল আলমিন খুশি হন সেই কারণটা যদি কোনো মানুষের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হয় তাহলে সেটা শির্কের অন্তর্ভুক্ত হয়ে যায় সেই কারণে ওলামা একরাম বলছেন যে জবাই করা পশু জবাই করা হালাল পশু জবাই করা এটা চার প্রকারের কয় প্রকারের ভাই চার প্রকারের আপনারা একটু আলোচনা মনে রাখবেন শেষে প্রাইজও আছে পশু জবাই করা কয় প্রকারের চার প্রকারের এক নম্বর এক প্রকার হচ্ছে হালাল পশুগুলিকে জবাই করা আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে হালাল পশু মানে যেগুলোর নাম আমি বললাম এরকম আরো অন্যান্য ছোট পশু হতে পারে কার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যেমন এই কুরবানি কার খুশি করার জন্য হয় আল্লাহর জন্য হজে যে কুরবানি দেওয়া হয় তামাত্ম হজকারী যারা কুরবানি দেন ওটা কাকে খুশি করার জন্য আল্লাহকে কিরান হজ করে কাকে খুশি করার জন্য আল্লাহকে আতিকা দেওয়া হয় কাকে খুশি করার জন্য আল্লাহকে তো এটা হচ্ছে জবাই করার প্রথম প্রকার যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য কোনো পশু উৎসর্গ করে তাহলে তাকে বলা হয় কি নেকির কাজ বা সেই কুরবানিটা সেই জবাই করাটা নেকির জবাই ওটা হচ্ছে আর এক প্রকার জবাই করা হচ্ছে আত্মীয় স্বজনের আপ্যায়ন অর্থে করা হয় না হয় না ভাই আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজন মেহমান এসেছে বাড়িতে তার খাতির করার জন্য তার তাকে ভালো করে তার আপ্যায়ন করার জন্য জবাই করা হয় অনেক ধরনের পশু সেটা গরু ছাগল হাঁস মুরগি চাই কিংবা অলিমা বিবাহের বিবাহ সাদিতে বিবাহের পর যে অনুষ্ঠান হয় অলিমাতে সেই অনুষ্ঠানটার উদ্দেশ্য কি হয় আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের আপ্যায়ন এই উদ্দেশ্যে যখন পূর্বা এই উদ্দেশ্যে যখন পশু জবাই করা হয় তখন সেটা হয় অনেক সময় ওয়াজেব হয় অনেক সময় মোস্তাহাব হয় অনেক সময় মোস্তাহাব হয় মানে করা ভালো না করলে আপনার উপর গুণা নেই দেখা গেল আত্মীয় এসেছে কিন্তু আপনি এরকম গরিব মানুষ যে আপনার কাছে হাঁস মুরগি ছাগল ছেলে কিছুই জবাই করা জবাই করা নেই তাহলে এরকম সময় আপনার উপর জবাই করা জরুরি না আপনি যদি কোন রকম করে এটা ম্যানেজ করতে পারেন তাহলে আপনার জন্য এটা মোস্তাহাব কাজ কিন্তু একজন ব্যক্তি আপনার কাছে আত্মীয় হয়ে এসেছে খুবই ক্ষুধার্ত তাকে খিদা লেগেছে আপনার কাছে খাওয়ার জন্য এ সকল জিনিস আছে তাহলে এরকম সময় আপনাকে ওর আপ্যায়ন করা কি হয়ে যাবে জরুরি হয়ে যাবে তাহলে অনেক সময় জবাই করাটা মোস্তাহাব হয় অনেক সময় আবার ওয়াজেব হয় যখন এটা মানুষ আত্মীয় স্বজনের আপ্যায়নের জন্য করে থাকে এটা এক প্রকার দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার যে কারণে মানুষ জবাই করে থাকে পশু ব্যবসার জন্য পোষাইখানা পোষায়ের লোকগুলা কিসের জন্য গরু ছাগল জবাই করে ব্যবসা করার জন্য আর কিসের জন্য মানুষ নিজের খাওয়ার জন্য যদি এই প্রকারের জবাইও হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে এটাকে মোবাহ বলা হয়েছে মোবাহ মানে আপনার ইচ্ছা আপনি করলে পোষায়ের ব্যবসা করতে পারেন না করলে করলেন না না তো আপনার করলে নেকি আছে আর না ছাড়লে কোনো গুণা আছে আপনার ইচ্ছা হয়েছে গোস্ত খাওয়ার সে কারণে একটা মুরগি জবাই করবেন আপনার ইচ্ছা আপনি খেলেন না ইচ্ছা খেলেন না এর গুণা বা নেকি আপনার কিছু হলো না একে বলা হয় বোবা জবাই মানে জায়েজ আর চতুর্থ প্রকারের জবাই হচ্ছে আর হো তাকার রোবান এলা মাখলুক ইন ওয়া তাআযিমান লাহু কোন সৃষ্টির নৈকট্য লাভের জন্য কোন মাখলুককে খুশি করার জন্য তার সম্মানার্থে কোন মাখলুক আল্লাহ না আল্লাহ বিত্ত পৃথিবীতে যা কিছু আছে এরকম কোন কিছুর সম্মানার্থে তাকে খুশি করার জন্য কি করে জোবাই করে যেমন দরগাতে কাকে খুশি করতে চায় মানুষ তাহলে এই জোবাই এই চতুর্থ প্রকারের জোবাইটাই হচ্ছে সিরকি জোবাই এরকম যদি কেউ জোড়াই করে সে মানুষ আর মুসলিম থাকে না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন লান আল্লাহ মুসলিম বর্ণনা করেন যে আল্লাহর অভিশাপ হোক আল্লাহর লানত হোক সে ব্যক্তির উপর যে আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে জবাই করে আপনাকে আমি বলতে বাধ্য যে কিছু মানুষ যারা এরকম দরকার ও মাজারে জবাই করে বলে হুজুর আমরা তো আল্লাহর নামেই জবাই করি মনে রাখবেন শুধু আল্লাহর নামে জবাই করে দিলে পশুটা পাক হয় না যতক্ষণ পর্যন্ত এটা দেখা না যায় যে কি উদ্দেশ্যে জবাই হয়েছে এই চারটি উদ্দেশ্য চারটি যে জবাই করার প্রকার বললাম যদি আত্মীয় স্বজনের আপ্যানর্থে হয় যদি নিজের খাওয়ার উদ্দেশ্য হয় কেনা বেচার উদ্দেশ্য হয় তাহলে তো জাহেজ আছে আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্য হয় তাহলে তো ইবাদত অরিজিনাল কিন্তু যদি আল্লাহকে খুশি করতে না চায় কোনো মাখলুককে খুশি করতে চায় কোনো বাবাকে খুশি করতে চায় কোনো ভূতকে খুশি করতে চায় কোনো জিনকে খুশি করতে চায় ব্রিজ বা পুল তৈরি করছে স্বপ্নে দেখেছে জায়গাটার অবস্থা খারাপ একটা জিনিস কুরবানি দাও সেই জায়গার ভয়ে কুরবানি দিচ্ছে সেখানকার বাতাসের ভয়ে কুরবানি দিচ্ছে সেখানে আর অন্য কিছুর ভয়ে কুরবানি দিচ্ছে তাহলে এরকম কুরবানি গুলোকে বলা হয় সেরে কি কুরবানি পার্থক্য কেমন করে বুঝবেন ভাই যে কোনটা আল্লাহর উদ্দেশ্যে হলো আর কোনটা আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে হলো মনে রাখবেন যেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি হয় সেখানে গস্ত খাওয়াটা আসল উদ্দেশ্য হয় না সেখানে উদ্দেশ্য হয় জোভাই করাটা রক্ত রক্ত প্রবাহ করাটা তাই কোন মানুষ যদি কুরবানির দিন তার পশুর কোন কুরবানির যদি কোনো গস্ত না খায় তাহলে কি তার কুরবানি হবে না তার কুরবানি হয়ে যাবে গোস্ত খাওয়াটার উপর জরুরি না ও যদি চায় যে আমি সমস্ত গোস্ত বিতরণ করে দেবো তা নিতে পারে তাই কুরবানি যেটা আল্লাহর উদ্দেশ্যে হয় যেটাকে নৈ আল্লাহর নৈকট্যের জন্য আসলে হয় তাহলে সেখানে জোবাহের মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করা হয় ওখানে গোস্ত খাওয়া আসল উদ্দেশ্য হয় না আর যেগুলো গোস্ত খাওয়া আসল উদ্দেশ্য হয় ওখানে রক্ত প্রবাহ করা আসল উদ্দেশ্য হয় না উদাহরণস্বরূপ কুরবানের দিন যদি আপনি একটা জবাই করা উঁটো বাড়িতে নিয়ে আসেন তাহলে একটা কুরবানি ধরা হবে জবাই করেছে কষাইখানায় আর ওরকম জবাই করে একটা আস্ত উঁট আপনি বাড়িতে নিয়ে আসছেন বা গরু বা ছাগল নিয়ে আসছেন ওটা কুরবানি হবে কুরবানি হবে না কারণ আপনি ওই রক্ত প্রবাহ হয়েছে কুরবানের উদ্দেশ্য নয় কষাইখানায় গস্ত বিক্রির জন্য আর যেগুলো খাওয়ার উদ্দেশ্য হয় গস্ত খাওয়ার উদ্দেশ্য হয় ওখানে জোভাইটা দুনিয়ার যেখান মন সেখানে হোক আপনার দেখার দরকার হয় না মেহমান এসেছে হালাল পদ্ধতিতে জবাই হয়েছে কিনা এটা আপনার দেখা দরকার অতঃপর আপনি নিয়ে আসেন ওই পশুটাকে যে বাড়িতে এনে মেহমানকে দেখানোর জন্য জবাই করতে হবে এরকম তো না এই জবাই করাটা দেখালে যে মেহমান সন্তুষ্ট হবে তাও তো না আপনি তার আপ্যায়ন করবেন জবাইটা যেখানেই হোক তাই বলছি কুরবানি যেটা আল্লাহকে খুশি করার জন্য হয় সেখানে দেখা যাচ্ছে যে রক্ত প্রবাহটা আসল কাজ আর বস্ত্র খাওয়াটা নকল কাজ ঠিক এই ইবাদতটা আপনি মিলান দরগা এবং মাজারিদের সাথে সেখানেও রক্ত প্রবাহ করাটা আসল কাজ বাড়ি থেকে কেউ পায়রা মুরগি ছাগল জবাই করে নিয়ে যায় দরগায় না দরগায় গিয়ে জবাই করতে হয় তাহলে জবাই করাটা ওখানে কি আসল উদ্দেশ্য আর যেমন আল্লাহ তালাকে খুশি করার জন্য জোভাই করা হয় রক্ত প্রবাহ করা হয় ঠিক তেমন যদি কোনো মাসলুক কোন সৃষ্টির জন্য এরকম রক্ত প্রবাহ কেউ করে থাকে তাহলে এটা নিঃসন্দেহে শিল্প যারা মনে করে যে আমরা আল্লাহর নাম নিয়েছি তাহলে যায় তাহলে আমি বলবো যারা মন্দিরে জোবাই করছে যদি কোনো মুসলমান কোন কালীর নামে কোন দুর্গার নামে কোন আরো সরস্বতীর নামে কারো নামে যদি একটা পশু বলিদান দেয় বিসমিল্লা আল্লাহ হকবার বলে তাহলে সে পশুটা জায়েজ হয়ে যাবে কি না কারণ সে তো করেছে আল্লাহর নামে কিন্তু খুশি করতে চাচ্ছে কাকে মূর্তিকে বা প্রতিমাকে সেই জন্য প্রত্যেক এরকম পশু যেটা হালাল পশু জবাই করা হয় খাওয়ার আগে চিন্তা করবেন যে এটা কি উদ্দেশ্যে জবাই হয়েছে যদি দেখেন এই তিনটি উদ্দেশ্য যেটা জায়েজ উদ্দেশ্য তাহলে খাবেন আর যদি চতুর্থ উদ্দেশ্য বা চতুর্থ প্রকারের জবাই দেখেন যেখানে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্ট কামনার জন্য জবাই করা হয়েছে তাহলে ওই পশু কখনো খাবে না খাবেন না ওখানে যদি হাজার বারো বিসমিল্লা বলা হয় ওখানে যদি কি করা হয় হাজার বারো বিসমিল্লা বলা হয় কোনো লাভ নেই আমি আপনাদেরকে কুরবানির আলোচনায় এই পয়েন্টটা এই কারণে যে মানে বিশ্লেষণ করলাম কারণ এরকম জিনিস আমাদের দেশে সমাজে হয় তাই আমাদের প্রয়োজন আছে যে আমরা বুঝব কোন প্রকারের জাবিহা কোন প্রকারের জবাইকৃত পশু আপনার জন্য বৈধ আর কোন প্রকারের বৈধ না আমরা এরপরে ইনশা আল্লাহ কুরবানির যে আমাদের দেশে এই কুরবানির সময় জিলহজ মাস আসলেই আমাদের দেশে যে কুরবানি করার একটা প্রবণতা আমরা দেখতে পাই গ্রামে গঞ্জে সব জায়গায় যে মানুষ কুরবানি করার জন্য যে চেষ্টা করে হাটে বাজারে গরু ছাগল কেনার জন্য যে একটা চেষ্টা নেয় এখানে আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে আমরা যে কুরবানি দিতে যাচ্ছি বা এই ইবাদতটি করতে যাচ্ছি এই ইবাদতটির উদ্দেশ্য কি প্রথমে বলেছি যে আল্লাহ আবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি হবে কিন্তু অধিকাংশ মানুষ আজ কুরবানি দিচ্ছে গোস্ত খাওয়ার জন্য কথাটা ঠিক না বেটি বলবেন এটা অন্তরের ব্যাপার কেমন করে আপনি জানলেন যে খাওয়ার জন্য দিচ্ছে আমরা বলবো কিছু কারি না কিছু কারণ তো আছে যেটা দেখে অনুভব করা যায় যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি রোজা করে না যে ব্যক্তি দান খয়রাত করে না যে ব্যক্তি পিতা মাতার সেবা করে না যে ব্যক্তি হাজারো হারাম কামে লিপ্ত আছে কুরবানির বেলায় আবার একটা ছাগল একটা গরু কেনার জন্য কুদে লাফা করছে কেন তার মানে হলো যে আগে আগে সে আল্লাহ তালার বিষয়গুলো সেই সকল বিধানগুলো মানে না আর কুরবানের বেলা এরকম করছে তার মানে যে বস্ত খাওয়ার একটা নিয়ত তার মধ্যে কাজ আছে মনে রাখবেন যে কোনো ব্যক্তি যদি বস্ত খাওয়ার উদ্দেশ্যে কোনো কুরবানি করে তাহলে তার সেই কুরবানির সবাব হবে না তবে সে বস্ত খেতে পারে আল্লাহ তালা রসুল সাল্লাম ক্লিয়ার বলছেন ইন্নামাল আমাল বিনিয়াত প্রত্যেক সৎ কাজ নির্ভর করে তার নিয়তের উপর তার ইচ্ছার উপরে সে কি নিয়তে এই কাজটা করছে যদি আল্লাহকে খুশি করার জন্য করে তাহলে তো নেকি পাবে আর যদি গস্ত খাওয়ার জন্য করে তাহলে গস্ত খাওয়াই হবে নেকি হবে মনে রাখবেন কুরবানের বিষয়টাতে আল্লাহ তালা স্পষ্ট কোরআনে একটি আয়াত বলছেন আল্লাহ তালার কাছে কুরবানের গোস্ত আর মাংস পৌঁছায় না পৌঁছায় ভাই আপনি কুরবানিটা জবাই করবেন যখন আপনি সেটাকে আল্লাহর উদ্দেশ্যে জবাই করবেন তখন রক্তের একটা ফোটা কি উপরে উঠে যায় বস্তের কোন টুকরা কি আল্লাহ তালা নেন ওই জন্য আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালার কাছে কঠিন কালেও এই কুরবানির গোস্তও পৌঁছে না মাংসও পৌঁছে না এর হাড় হাড্ডিও পৌঁছে না এর কোনো কিছুই পৌঁছে না কিন্তু কিন্তু তোমাদের অন্তরের ভয় তোমাদের তাকুয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় যে তোমরা কি উদ্দেশ্যে এটা জবাই দিলে আল্লাহকে খুশি করার জন্য দিয়েছ না খাওয়ার জন্য দিয়েছ গোস্ত খাওয়ার জন্য দিয়েছ যদি গোস্ত খাওয়ার জন্য দিয়ে থাকে তাহলে ভাই সে কুরবানি হয় না কারণ আল্লাহ তালার কাছে এই অন্তর যেটা বলছে অন্তর যেটা বলছে যে কারণে এই কুরবানি দেওয়া হচ্ছে এটাই আল্লাহ তালা জানেন এবং দেখেন এবং বুঝেন যে কৃষকের জন্য সেই কারণে প্রত্যেক কুরবানি দাতা প্রথমে ক্লিয়ার হতে হবে যে আমি কি কারণে কুরবানিটা দিচ্ছি কি উদ্দেশ্যে দিচ্ছি যদি উদ্দেশ্য এটা থাকে যে গোস্ত খাবো তাহলে পেট থেকে উদ্দেশ্য বের করেন অন্তর থেকে উদ্দেশ্য মুছে ফেলেন নচেত এটা গোস্ত খাওয়া হবে কুরবানি হবে না এই প্রকার লোক সমাজে অনেক বেশি আমি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলের একটা ফতুয়া বলতে চাই তিনি বলেছেন যারা শরিক হয়ে কুরবানি দেয় যদি শরিক আনায় কুরবানি দেওয়ার সময় একজন বস্ত খাওয়ার উদ্দেশ্য থাকে আর ছয় জনের যদি নেকির উদ্দেশ্য থাকে কুরবানিটাই বাতিল হয়ে যাবে তিনি এটা মন্তব্য করেছেন তারপরে আমি আর দ্বিতীয় প্রকার কুরবানি দাতার একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হলো দেশে কিছু পয়সাওয়ালা লোক হয়েছে কিছু ধনী লোক হয়েছে যারা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে দেয় আবার প্রসিদ্ধ হওয়ার উদ্দেশ্যে দেয় কথাটা ভুল বললাম প্রসিদ্ধ হওয়ার মানে আমার নাম হোক আমার সমাজে আমার নামটা ছড়া যে অমুক মানুষ লাখপতি কোটিপতি এক লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে দুই লক্ষ টাকা দিয়ে উঠ কিনেছে একটা ছাগল কিনেছে পঞ্চাশ হাজার দিয়ে এই নামটা এই সুনামটা সমাজে ছড়াক গ্রামে গঞ্জে প্রচার হোক লোক আমাকে বড় বলুক লোক আমার প্রশংসা করুক মনে রাখবেন ইবাদতের মাধ্যমে যদি আল্লাহ তালাকে খুশি না করার ইচ্ছা থাকে বরং মানুষের বাহবা নেওয়ার ইচ্ছা থাকে মানুষের সন্তুষ্টি নেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে এটাকেই বলা হয় ছোট শীত রিয়া এটাকে কি বলা হয় ছোট শীত রিয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্না মা মা আর রিয়া আর শিরকুল আজগার আমি তোমাদের মাঝে যার সবচেয়ে বেশি ভয় পাচ্ছি সেটা হচ্ছে ছোট শিরকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন গ্রাম যে আল্লাহ রসুলের ছোট শিরটা কি তখন তিনি বলছেন আর রিয়া ছোট শির হচ্ছে রিয়া রিয়া আরবি শব্দ রিয়া মানে হচ্ছে লোক দেখানো লোককে দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করা এটাকে রিয়া বলে লোকের বাহবা পাওয়ার জন্য ইবাদত করা একজন মানুষ নামাজ পড়ছে তার মুদিরের কাছে ভালো হওয়ার জন্য এটাকে বলে রিয়া একজন মানুষ নামাজ পড়ছে বসে আছে দেখলো এক হুজুর এসছে ওকে দেখানোর জন্য সুন্দর করে নামাজটা শুরু করে দিল একে কি বলে রিয়া যে ইবাদতে রিয়া থাকে ওটাকে বলা হয় শির ছোট শির কেমন করে শির বলো কারণ ইবাদতের হক একমাত্র আল্লাহ আপনি যেই ইবাদতটা করবেন না কেন আপনি নামাজ রোজা হজ জাকাত কুরবানি যা দিবেন সেটা একমাত্র কার জন্য দিতে হবে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য যখন আপনি আল্লাহকে খুশি না করতে চেয়ে একজন মানুষের খুশি চাইলেন মানুষের সন্তুষ্টি চাইলেন হুজুরে চাইলেন মুদিরের চাইলেন বাপমার চাইলেন তাহলে ইবাদতটা কি আর খালেস আল্লাহর জন্য হলো না অন্য কেউ শরীর হয়ে গেল অন্য কেউ শরীর হয়ে গেল এই জন্য রিয়াকে শিল্প লাগায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আহমাদে হাদিসটি এসেছে কেমতের দিনে আল্লাহ রাবুল আলমিনী রিয়াকারীদেরকে বলবেন তোমরা তোমাদের এই আমলটা নিয়ে ওর কাছে যাও যার জন্য তুমি রিয়া করেছিলে দুনিয়াতে যে মানুষকে দেখানোর জন্য তুমি এই আমলটা করেছিলে ওর কাছে যাও আজ তারা কোনো বদলা দিতে পারে কি তোমার এই রিয়া যাও এই কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলবেন যে তোমরা যে রিয়া করছো যাকে দেখানোর উদ্দেশ্যে আমল করছো যাও ওর কাছে যাও ও কি তোমাদের কোনো বদলা দিতে পারে মানে আমি ব্যতীত অন্য কেউ বদলা দিতে পারে না তাই কোনো ইবাদতে রিয়া করা যাবে না রিয়া হচ্ছে শির আর এই ছোট শির থেকে বাঁচতে হবে তাই আমাদের সমাজের যে সকল বৃত্তশালী এবং ধনবান মানুষেরা মনে করে যে আমি একটা বড় কুরবানি খরিদ করার পর গ্রামে গঞ্জে সমাজে পত্র পত্রিকায় সব জায়গায় নাম নিব এটা হচ্ছে একটা রিয়া আর যারা এই ইবাদতে রিয়া করে তাদের সেই ইবাদতটা তৎক্ষণাৎ বাতিল হয়ে যায় এবং সেটা একটা কবিরা গুণা হিসাবে পরিগণিত হয়ে যায় সেজন্য কুরবানি করার আগে প্রথমে আগে নিজের নিয়তকে শুদ্ধ করতে হবে কারণ আল্লাহ রাবুল আলমিন ক্লিয়ার বলেছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে কুরবানের গোস্ত পৌঁছে না কুরবানের কুরবানের রক্ত পৌঁছে না কিন্তু পৌঁছায় মানুষের তাপা মানুষের অন্তরের ভয়ভীতি মানুষ যে উদ্দেশ্যে দিয়ে থাকে তাই আমাদের প্রত্যেক ভাইকে প্রথমে আগে এই পয়েন্টটি ক্লিয়ার হতে হবে যে আমি আল্লাহকে খুশি করার জন্য দিব এখানে কোন মানুষকে খুশি করার উদ্দেশ্য থাকবে না এখানে কারো বাহবা নেওয়ার উদ্দেশ্য থাকবে না এবং এখানে কোনো বস্ত খাওয়ার উদ্দেশ্য থাকবে না অথচ মানুষ বস্ত আরামে খেতে পারে এরপর আমরা জানব এই উদ্হাইয়া বা এই কুরবানির হুকুম কি কুরবানি করার বিধান কি মানে কুরবানিটা আমাদের উপর করা কি জরুরি না জরুরি নয় ওলামা একরাম এ বিষয়ে দুটি মত দিয়েছেন জমহুর ওলামা একরাম সিংহবাগ ওলামা একরামের মত যে কুরবানি করা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা কুরবানি করাটা কি সুন্নতে মোয়াক্কাদা এমন একটি সুন্নতি কাজ যে কাজটা প্রিয়নবী সাল্লাহ আলহ্লাম তাগিদের সাথে করেছেন সেই কারণে একে সুন্নতে মোয়াক্কাদা বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ কথা বলেছেন যে যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে কেউ তোমাদের মধ্যে কুরবানি করার ইচ্ছা রাখে নিয়ত রাখে অতপর জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে তাহলে সে যেন ফালিউম সে কান সাহারেহি সে যেন তার চুল না কাটে এবং তার নখ না কাটে যেদিন কুরবানি করবে সেদিন যেন কাটে বলছেন যে আল্লাহ রসুল যে বলছেন যে তোমাদের মধ্যে কেউ কুরবানি করার ইচ্ছা করে অতঃপর জিলহজ মাস শুরু হয়ে যায় তাহলে সে যেন তার চুল ও নখ না কাটে তাহলে কুরবানি করার ইচ্ছা এই ইচ্ছাটা যখন কুরবানি করার সাথে সম্পৃক্ত করে দিলেন তখনই আর এই কাজটা ওয়াজেব থাকলো না বরং ইচ্ছার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে শূন্যতে মোয়াক্কাদা হয়ে গেল তবে ওলামাই ইকরামের একটা আরো বড় দল আছে যারা মনে করেন যে কুরবানি করা ওয়াজেব কি মনে করেন কুরবানি করা ওয়াজেব মানে জরুরি ওয়াজিবি হোক আর সুন্নতে মোয়াক্কাদাই হোক প্রত্যেক মানুষ তার দৈনন্দিন খাবার যতটুকু জিনিস তার প্রয়োজন তার বাড়িতে তার ফ্যামিলিতে যতটুকু খাওয়া দাওয়ার জিনিসের প্রয়োজন অতটুকু খাওয়া দাওয়ার জিনিস যদি তার বাড়িতে থাকে থাকার পর তার কাছে এতখানি এক্সট্রা পয়সা থাকে যেই পয়সা দিয়ে সে একটা কুরবানি খরিদ করতে পারবে তাহলে সে যেন অবশ্যই কুরবানি দেয় এরকম সাধ্য থাকার পরেও যেন সে কুরবানি না ছাড়ে এটা ওলামা একরাম মাকরুর বা অপছন্দ মনে করেছেন এটা হলো কুরবানের হুকুম এবার আমাদের মনে রাখতে হবে যে সর্বোত্তম কুরবানি কোনটা আফদালুল আদাহি সর্বোত্তম কুরবানি কি ওলামা একরাম এ বিষয়ে আলোচনা করার পর বলছেন সর্বোত্তম কুরবানি হচ্ছে একটি উটের কুরবানি তারপরে স্তর হচ্ছে একটি গাভীর কুরবানি তারপরের স্তর হচ্ছে একটি ছাগলের কোরবানি ছাগল এবং তার সাথে ভেড়া যে কোনো একটা মানুষ দিতে পারে তারপরের স্তর হচ্ছে উটের একাংশ একটি উট সাতটি ভাগ হতে পারে সাতজন মানুষ শরীর হতে পারে উটের একাংশ অতপর লাস্ট পর্যায়ে হচ্ছে গরুর একাংশ তাহলে সর্বোত্তম কুরবানি কিসের কুরবানি উটের কুরবানি অতপর একটি গাভীর কুরবানি অতপর একটি ছাগলের কুরবানি অতঃপর উটের একটি অংশ একটি ভাগ কিংবা গরুর একটি ভাগের কুরবানি তাই যে ব্যক্তি কুরবানি দিতে চাইবে আল্লাহকে খুশি করার জন্য তাকে খুঁজতে হবে যে সে উত্তম কুরবানি দিতে পারে কি পারে না যদি উত্তম কুরবানি দিতে পারে তাহলে ওই ভাগা ভাগের কুরবানিতে যাবে না মনে রাখবেন মানুষ যদি একটি ছাগল কুরবানি দেয় তার পরিবারে যতই সংখ্যা হোক না কেন দশজন হোক বিশ জন হোক পঞ্চাশ জন হোক পাঁচজন হোক যদি একটি ছাগল কুরবানি দেয় তাহলে তার এবং তার পরিবারের সকলের পক্ষ থেকে সেই কুরবানি টানে যায় আর মুট গরু দিলে তো অবশ্যই হয় ছাগলের দিলে হয়ে যায় সাহাবি আবু আইব আনসারি রাজি আল্লাহ তার আহকে জিজ্ঞাসা করা হলো কেফা কানাতি আয়া ফিকুম আল আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগে তোমাদের মাঝে কুরবানিটা কেমন হতো কেমন মানুষ তারা কুরবানি দিত একটু বলতো তখন তিনি বললেন যে কান রাজুল বিশ্বাতে আনবো একজন ব্যক্তি একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে তার নিজের পক্ষ থেকে ওয়ান আহলে বাইতেহি এবং নিজের বাড়ির নিজের পরিবারের পক্ষ থেকে তারা নিজে খেত অপরকে খাওয়াতো তাহলে সাহাবাহিক রাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে কুরবানি দিতেন একটি ছাগলের মাধ্যমে নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের সকলের পক্ষ থেকে আর এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাসান বলেছেন বন্ধুগণ আমরা এতক্ষণে শুনলাম যে আসল উত্তম কুরবানি কি এবং একটি ছাগল একটি বাড়ির সকলের পক্ষ থেকে কুরবানি হয়ে যায় শুধু একজনের পক্ষ থেকে হয় না তবে গরু বা উটের একটি অংশ যদি কেউ নেয় তাহলে সেটা তার নিজের পক্ষ থেকে শুধু হয় না ছাগলের মতো বাড়ির সকলের সদস্যদের পক্ষ থেকে হয় এ বিষয়ে ওলামা একরাম মতভেদ করেছেন তবে সহি মত হলো এই যে গরু ও উটের একটি অংশ একজনের পক্ষ থেকে কুরবানি হয় যদি কেউ এরকম কোন একটা ভাগে কুরবানি দেয় তাহলে যতটা ভাগ নিবে ততজনের পক্ষে সেটা কুরবানি হবে কিন্তু তার জন্য বৈধ যে সে নিয়ত রাখবে সে ইচ্ছা রাখবে যে আমার এই কুরবানির নেকিটা বাড়ির সকলে পায় তাহলে বাড়ির সকলের কাছে সেই নেকি পৌঁছে যাবে ইনশাআল্লাহ নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম যখন একবার কুরবানি দেন দেওয়ার পরে একটি ছাগল কুরবানি দেওয়ার পর বলছিলেন যে হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে আর মোহাম্মদ এটা মোহাম্মদের পক্ষ থেকে এবং মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং মোহাম্মদের সকল উন্মতের পক্ষ থেকে যারা কুরবানি দেয়নি তাই কুরবানি দেওয়ার পর যদি কেউ নেকিতে শরিক করাতে চায় তাহলে তার অন্তরে তার নিয়তে যাদের ইচ্ছা থাকবে তার নিয়ত থাকবে সকলে সেই নেকিতে শরীর হয়ে যেতে পারে কিন্তু ভাগাভাগের কুরবানিতে একজনের পক্ষই হবে নেকিটা নেকির দিক দিয়ে অন্য কেউ মানুষ শরীর করতে পারে কুরবানির বিষয়ে চার প্রকার দোষওয়ালা পশুকে কুরবানি করা যায় না চারটি এমন দোষ আছে এমন আয়েব আছে যে আয়েব থাকলে কুরবানি হয় না আর বারণ লাইফিলাদা চার প্রকার দোষ এই চার প্রকার দোষের মধ্যে এক নম্বর হচ্ছে যদি পশুটা এক চোখের টেরা থাকে টেরা মানে ঢুকে গেছে দেখতে খারাপ লাগছে তার মানে যদি এক চোখের অন্ধ হয় তাহলে আরো হবে না আর দুই চোখের অন্ধ হয় তো আরো হবে না তাহলে টেরা চোখ আলা অন্ধ গরু যদি এক চোখেরও হয় এরকম পশুর কুরবানি জায়জ না বৈধ না এটা এক নম্বর দ্বিতীয় নম্বর স্পষ্ট খোঁড়া ল্যাংড়ায় ল্যাংড়ায় চলে মানুষ অনেকে নিয়ে আসে কুরবানি দেখি গ্রামে গঞ্জে গরুটা ল্যাংড়াচ্ছে দেখা যাচ্ছে তবু ওটা কুরবানির জন্য নিয়ে আসছে আল্লাহ রসুল বলছেন এই ল্যাংড়া গরুর কুরবানি হবে চার প্রকারের কুরবানি হবে না তার মধ্যে একটা স্পষ্ট টেরা বা অন্ধ অরূপ স্পষ্ট ল্যাংড়া আর তৃতীয় নম্বর হচ্ছে স্পষ্ট রোগা গরুটার রোগ হয়েছে বোঝা যাচ্ছে অসুখ আছে অসুখ হলে গরুর শরীরটা শিউরে ওঠে গরু ঘাস খায় না গরু ভাত মাল পানি খায় না গরু আরো রক্ত পড়ছে বা আর কিছু হচ্ছে এরকম রোগা স্পষ্ট রোগা গরুর কুরবানি হবে না আর চতুর্থ প্রকার হচ্ছে এত বৃদ্ধ বয়স্ক গরু যে একেবারে লাস্ট জীবনের লাস্ট পর্যায়ে পৌঁছে গেছে সেই গরু ছাগলটা দাঁত তাঁত বসে গেছে আর এরকম পশুকে কুরবানির জন্য নিয়ে এসেছে তাহলে এরকম পশুর কুরবানি হয় না মানে ওই বয়স্ক পশুর কুরবানি হয় না তো চার প্রকারের যদি আয়ব থাকে তাহলে সেই পশুকে কুরবানির জন্য নেওয়া যাবে না ওর মধ্যে এক নম্বর হচ্ছে স্পষ্ট টেরা অনুরূপ অন্ধ দ্বিতীয় নম্বর হচ্ছে স্পষ্ট খরা তৃতীয় নম্বর হচ্ছে স্পষ্ট রোগা আর চতুর্থ নম্বর হচ্ছে একেবারেই বৃদ্ধ পশু এগুলোর কুরবানি হয় না এর থেকে যদি নিম্ন পর্যায়ের কোনো আয়ব বা দোষ থাকে যেমন মনে করেন হয়তো কোথাও একটু কান্দা অল্প কাটা আছে লেজটা অল্প কোথাও কাটা আছে কোথাও আরো কিছু শিংটা একটু ভাঙা আছে তাহলে এরকম জিনিসের কুরবানিটা জায়েজ তবে উত্তম না ভালো না এরকম দোষওয়ালা কুরবানিটা জায়েজ তবে উত্তম কুরবানি না কিন্তু যে চারটি দোষের কথা বলা হলো সেটা যদি থাকে তাহলে কখনোই কুরবানি করবেন না বন্ধুগণ আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে কুরবানের দিনে আল্লাহ রাবুল আলমিনের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে সেই দিনে যে আল্লাহর রাস্তায় সবচেয়ে বেশি রক্ত পাওয়া যায় ওই দিন মানুষ যতই আমল করুক না কেন সবচাইতে বেশি সুন্দর আমল কি আল্লাহর রাস্তায় কে বেশি রক্ত প্রবাহ করতে পারে তাই আমরা আলোচনার সারাংশ স্বরূপ বলতে পারি যে কুরবানি একটি সুস্পষ্ট ইবাদত একটি ভালো ইবাদত একটি শূন্যতে মক্কাদার ইবাদত এই ইবাদতটি আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে বস্ত্র খাওয়ার উদ্দেশ্য করলে কুরবানের নেকি হয় না মানুষের বাহবা কিংবা মানুষের যদি কোনো মানুষ এ চায় নিজেকে প্রসিদ্ধ হওয়ার জন্য কুরবানি করে লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করে তাহলে এটা কুরবানি হবে না বরং তার ছোট শির্ক হবে রিয়া হবে আর এরকম আমল তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে আমরা কুরবানি যেটা পশু করব আমরা দেখব পৃথিবীতে যে জোভাই করা হয় এরকম জোভাই চার প্রকারের হয়ে থাকে এক প্রকারের জোভাই হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য যেমন কুরবানি যেমন তামাত্ম কিরান হজকারী আকিকা তাহলে এগুলো সব ইবাদত আর এক প্রকারের জোভাই করা হয় যেটা মানুষকে কেনা বেচার জন্য করে মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য করে তাহলে এই প্রকার জবাই হচ্ছে মুবা মানুষ করলে করতে পারে না করলে না করতে পারে আরেক প্রকারের জবাই হচ্ছে আত্মীয়দের আপ্যায়ন অর্থে অলিমা এবং অন্য কিছুতে এরকম জবাই অনেক সময় মানুষের জন্য মুস্তাহাব হয় অনেক সময় সেই জবাইটা জরুরিও হয় আর এক প্রকার জবাই হচ্ছে যেটা তাকার আল্লাহ তালা ছাড়া অন্যের সন্তুষ্টের উদ্দেশ্যে মানুষ কুরবানি দেয় যেগুলো আজ দরগাহে যেগুলো খাজা বাবায় অন্য কিছুতে মানুষ অনেক সময় বাড়ি ঘর তৈরি করার সময় স্বপ্ন দেখে যে এই জায়গাটা নাকি খারাপ আছে জিন আছে এখানে একটা মুরগা বা মুরগি বা অমুক তমুক জবাই করতে হবে এরকম যাবতীয় জবাই যেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে শীত সেটা পশ্চিমকালেও করা যাবে না আমরা আলোচনার প্রায় শেষ দিকে এসেছি আর একটি পয়েন্ট আছে আর কয়েকদিন পরেই এই জুল কাদা মাসটা শেষ হবে আর জুল হিজ্জা মাস শুরু হবে যাকে হজের মাস বলা হয় এই চাঁদের পরে যে মাসটা শুরু হবে ওটা কোন মাস হবে হজের মাস জিল হজ মাস এই জিল হজ মাসের প্রথম দশক প্রথম দশ দিন খুবই ফজিলত ও গুরুত্বপূর্ণ দিন আমরা দেশে অনেকে এর গুরুত্ব ফজিলত বুঝি না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং খুবই ফজিলতের পয়েন্ট যে সময় মানুষেরা গোটা বিশ্ব থেকে হজ করতে আসে একত্রিত হয় ফজিলত সময় না সময় না যে সময় সারা বিশ্বের মানুষ যারা হজে আসেনি কুরবানের প্রস্তুতি নেয় তাহলে ফজিলতের সময় না সময় না কত বড় ফজিলতের সময় যে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলছেন যে মা মিন আইয়ামিন আল মিন হাদিহিল আইয়ামিল আল্লাহ তালার কাছে যত দিন আছে যত দিন দুনিয়াতে যত দিন হিসাবে দিন আছে এ সকল দিনে এই দোষকের চাইতে উত্তম দিন আর আল্লাহ রাবুল আলমিনের কাছে নেই দিন হিসাবে উত্তম দশক উত্তম দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশক সাহাবাহিকরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল এত ফজিলত আলা দিন বলছেন যে আল্লাহ রসুল ইয়া রাসুল আল্লাহ ওয়ালাল জিহাদ এই দিনগুলিতে আমল করাটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় জেহাদের চাইতেও কি বেশি প্রিয় আল্লাহ রসুল কারণ তাদের মেজাজে তাদের জ্ঞানে ছিল যে জেহাদের আমলটা সব চাইতে বেশি নেকির কাজ কিন্তু আল্লাহ রসুল বলছেন যে এই দশকে জিলহজ মাসের দশকে সৎ আমল করাটা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সাহাবাইকরাম জিজ্ঞাসা করে আল্লাহ রসুল বলাল জেহাদ ফিসকিল্লা আল্লাহ রাস্তায় জেহাদ করাটাও কি এর চাইতে বেশি ফজিলতের না তখন আল্লাহ রসুল বলছেন ওয়ালাল জেহাদ ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করাটাও এর চাইতে উত্তম না অতপর বললেন কিন্তু সেই ব্যক্তি যে জেহাদে বের হয়েছে যে ব্যক্তি ইল্লা রাজুলুন খারাজা বেনাফসিহি কিন্তু ওই ব্যক্তি যে জিহাদের জন্য নিজের জান ও মালের সাথে বের হয়েছে অতঃপর ফেরত আসেনি অর্থাৎ শহীদ হয়ে গেছে তাহলে ওই ব্যক্তি ওই ব্যক্তির এই আমলটি এই দশকের চাইতে উত্তম নচেত এর চাইতে এই দশকের আমলের চাইতে আর অন্য কোনো আমল উত্তম নয় এই হাদিসটিকে ইমাম বোখারি বর্ণনা করেছেন হাদিস নম্বর নয়শো উনসত্তর এবং সুনান তিরমিজিতে এসেছে সাতশো সাতান্ন নম্বর হাদিস তাই এই দিনগুলিতে আমাদের কি করা দরকার এই দিনগুলির সবচেয়ে উত্তম এবং নেকির কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে হজ করা যদি সামর্থ্য থাকে যদি হজ না করতে পারেন তাহলে যারা নিজ নিজ বাড়িতে থাকেন তারা কুরবানি দিবেন যারা আপনারা বিদেশে বসবাস করছেন তারা অবশ্যই বাড়িতে কুরবানি খরিদ করে কুরবানির জন্য পয়সা করে পাঠিয়ে দিবেন যেন তারা কুরবানি করার জন্য প্রস্তুতি নেয় কোন ভাই যদি এখানেও করতে চায় করতে পারে এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজগুলির মধ্যে ভালো কাজগুলির মধ্যে হচ্ছে সঠিক সময় ঠিক সময় নামাজগুলি আদায় করা আউয়াল ওয়াক্তে নামাজগুলি আদায় করা সুন্নত নফলগুলি আদায় করা যেমন রমজান মাসের ফজিলতপূর্ণ দিনে ও রাতে মানুষ এই নামাজগুলি সুন্দর করে পড়তে হবে বেশি নেকির জন্য তেমন এই দিনগুলিতেও এভাবে উদযাপন করতে হবে এই দিনগুলিতে মানুষকে জিকির আজকার বেশি করে করতে হবে এই দিনগুলির একটা সুন্নতি জিকির হচ্ছে তকবির পাঠ করা ভাই এই সুন্নতটা দেশে মরে গেছে দেশের মানুষের মুখে সুন্নত শোনা যায় না আবু হরেরা এবং ইবনে উমার রাজি আল্লাহ তালা আনহমা এই দশক যখনই শুরু হতো তখনই তারা তকবির পাঠ করতেন জোরে জোরে আর বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে বাজারে তারা এই তকবির করতেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দশকে তকবির পড়া সুন্নত করেছেন এটাকে তকবিরে বতলা বলা হয় মানুষ তকবির পাঠ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর খান এই ধরনের তকবির পাঠ করতে থাকবে মানুষ রাস্তাঘাটে এবং নামাজের পরে সবসময় এটা হচ্ছে এই দশকের আমল এই দশকের আমলের মধ্যে হচ্ছে মানুষ রোজা করবে আর বিশেষ করে আরাফার দিনে রোজা করবে নবম জিল হজ্জায় যেদিন হাজিগণ পৃথিবীর সমস্ত লাখ লাখ হাজি আরাফার ময়দানে একত্রিত হয় সেদিন আল্লাহ রাবুল আলমিন তার এই বান্দাদেরকে নিয়ে তাদের কাছে গর্ববোধ করেন গর্ব করেন এরা কিসের জন্য এখানে উপস্থিত হয়েছে কি চায় আমাদের জন্য তবে যেই মানুষেরা ওখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেনি যারা বাড়িতে আছে তাদের জন্য আছে একটি রোজা যদি কেউ এই আয়াফার দিনে রোজা রাখে তাহলে তার বিগত গুণাকে ক্ষমা করা হয় সে কারণে আয়াফার দিনে রোজা রাখতে হবে আর কেউ যদি আরো বেশি রোজা রাখতে চায় অনেক ওলামাইক রাম বলছেন যে আরাফা ছাড়া তার আগেও মানুষ রোজা করতে পারে কারণ এটা হচ্ছে সৎ আমল রোজা হচ্ছে একটা সৎ আমল সেই দর্শককে করা যেতে পারে তাহলে বলছিলাম যে এই সকল কাজ হচ্ছে এই সময় সৎ আমলের মধ্যে সাদকা ফেরা সৎ আমল কোরআন মজিদ পাঠ করা সৎ আমল মানুষের উপদেশ দেওয়া সৎ আমল দাওয়াতের কাজ করা সৎ আমল এরকম যাবতীয় ভালো সৎ আমল আপনারা করতে পারেন আমরা আলোচনার প্রায় শেষ দিকে আল্লাহ রাবুল আলমিনের কাছে এটাই দোয়া করব যে আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে আগামী কুরবানি দেওয়ার তৌফিক দান করেছে কুরবানের মহত্ব ও তাৎপর্য যেন বুঝার আমাদের তৌফিক দেন যে সকল জবাই এবং কুরবানি যেটা আল্লাহর উদ্দেশ্য এবং সন্তুষ্টির উদ্দেশ্যই হবে এরকম যেন কুরবানি দেওয়ার তৌফিক দান করেন আর যে সকল কুরবানি আর যে সকল জবাই করা আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্টের উদ্দেশ্য করা হয় এ সকল জঘন্য শির থেকে যেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নিরাপদে রাখেন আর আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করেন জিল হজ মাসের প্রথম দশকে গুরুত্ব ফজিলত বুঝে তাতে ইবাদত করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি